আউফ ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি তাবুক যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট এলাম তিনি তখন একটি চামড়ার তৈরি তাঁবুতে ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন কিয়ামতের আগের ছয়টি নিদর্শন গণনা করে রাখো আমার মৃত্যু অতপর বাইতুল মুকাদ্দাস বিজয় অতপর তোমাদের মধ্যে ঘটবে মহামারী বকরির পালের মহামারীর মতো সম্পদের প্রাচুর্য এমনকি এক ব্যক্তিকে একশো দিনার দেয়ার পরেও সে অসন্তুষ্ট থাকবে অতপর এমন এক ফিতনা আসবে যা আরবের প্রতিটি ঘরে প্রবেশ করবে অতপর যুদ্ধবিরতির চুক্তি যা তোমাদের ও বনি আসফার বা রোমকদের মধ্যে সম্পাদিত হবে অতপর তারা বিশ্বাসঘাতকতা করবে এবং আশিটি পতাকা উড়িয়ে তোমাদের বিপক্ষে আসবে প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার সৈন্য